১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে বেশি বেশি ওমরা পালন করা একটি মুস্তাহাব বা উত্তম কর্ম কেননা একটি ওমরা পালন করার পর আরেকটি ওমরা পালন করলে উভয় ওমরার মধ্যবর্তী সময়ের কৃত পাপগুলির জন্য উভয় ওমরা কাফফারা হয়ে যায় তবে জেনে রাখা দরকার যে উক্ত পাপগুলি বলতে ছোট ছোট পাপ বুঝানো হয়েছে কেননা বড় বা মহাপাপ মোচনের জন্য তওবার নিয়ম ও নির্দিষ্ট শর্তাবলী অনুযায়ী সঠিক পন্থায় তওবা করা অপরিহার্য দুই এই হাদিসটির দ্বারা বিশুদ্ধ হজ ও অমরা পালন করার মহামর্যাদার বিষয়টি প্রমাণিত হয় এবং এটাও প্রমাণিত হয় যে একটি ওমরা পালন করার পর আরেকটি ওমরা পালন করলে উভয় ওমরার মধ্যবর্তী সময়ের কৃত পাপগুলির জন্য উভয় ওমরা কাফফারা হয়ে যায় আর সঠিক ও বিশুদ্ধ হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় তিন সঠিক ও বিশুদ্ধ হজ বলা হয় সেই হজকে যে হজ সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষা ও তার নিয়ম অনুযায়ী সম্পাদিত হয়